লড়ে যাবে মমিনে মুসলিম দিনে ইসলামের তরে তাজা রক্ত না ঘয় খেলবে আবির লড়ে যাবে মমিনী মুসলিম দিন ইসলামের তারি তাজা রক্ত না ঘায় খেলিবে আবিরে মোদের ধর্ম যে ইসলাম মোদের যাই যদি জান মোদের ধর্ম যে ইসলাম মোদের যাই যদি জান মোরা ছাড়িব না কোরআন মোরা ছাড়িব না কোরআন লড়ে যাবে মমিনী মুসলিম দিন ইসলামের তারি তাজা রক্ত না ঘায় খেলিবে আবিরে লড়ে যাবে মমিনী মুসলিম দিন ইসলামের তারি তাজা রক্ত না ঘায় মাইকে নিবে আবিরে মোদের ধর্ম যে ইসলাম মোদের যদি মোদের ধর্ম যে ইসলাম মোদের যদি মোরা ছাড়িব না করো আন মোরা ছাড়িব না করো আন লড়ে যাবে মুসলিম দিনে ইসলামের তরে তাজা না ঘয়ে খেলিবে আবিরে বন্দুকের গণিতে ইসলাম ফাটে না কাফের জুলুমে মুসলিম ভয় যে পারে না বন্দুকের গুলিতে ইসলাম পেটো ঘটে না কাফের জুলুমে মুসলিম ভয় যে পারে না লক্ষ টাকার লোভে মুমিনি ইমানি বেচে না লক্ষ টাকার লোভে মুমিনি ইমানি বেচে না ঝড় তুফানে দিন মুসাফির কব মরে না লড়ে যাবে মুমিনি মুসলিম দিন ইসলামের তরে তাজা রক্ত না ঘায়ে খেলিবে আবিরে লড়ে যাবে মুমিনি মুসলিম দিন ইসলামের তরে তাজা রক্ত না ঘায়ে খেলিবে আবিরে মোদের ধর্ম যে ইসলাম মোদের যায় যদি যান মোদের ধর্ম যে ইসলাম মোদের যায় যদি যান মোরা ছাড়িব না কোরআন মোরা ছাড়িব না কোরআন লড়ে যাবে মুমিনি মুসলিম দিনে ইসলামের তরে তাজা রক্ত না গায়ে খেলিবে আবিরে লড়ে যাবে মুমিনি মুসলিম দিনে ইসলামের তরে তাজা রক্ত না গায়ে খেলিবে আবিরে বন্দুকের গুলিতে ইসলাম পেছু ঘটে না কাফের জুলুমে মুসলিম ভয় যে করে না বন্দুকের গুলিতে ইসলাম পেছু ঘটে না জুলুমে মুসলিম ভয় যে করে না লক্ষ টাকার লোভে ইমান বেচে না লক্ষ টাকার লোভে ইমান বেচে না ঝড় তুফানে দিন মুসাফির কবু মরে না লড়ে যাবে মমিনি মুসলিম দিনে ইসলামের তরে তাজা রকত না ঘয়ে খেলিবে আবিরে লড়ে যাবে মমিনি মুসলিম দিনে ইসলামের তরে তাজা রকত না ঘয়ে খেরবে আবিরে মোদের ধর্ম যে ইসলাম মোদের যায় যদি যান মোদের ধর্ম যে ইসলাম মোদের যায় যদি যান মোরা ছাড়ে বোনা কোরআন মোরা ছাড়ে বোনা কোরআন লড়ে যাবে মমিনী মুসলিম দিন ইসলামের তরে তাজা রকত না গায়ে খেরবে আবিরে লড়ে যাবে মমিনী মুসলিম দিন ইসলামের তরে তাজা রকত না গায়ে খেলবে আবিরে এক সেনানির টানি বলে হিন্দু মুসলমান এই কি সংবিধান ভেবে দা করে বেদিনী ওনা দান এক সেনারির টানে মনে হিন্দু মুসলমান এই কি সংবিধান ভেবে দাখরে বেদিনি ওনা দায় ইসলামের নিশান সবসে প্যারা হে মুসলমান ইসলামের নিশান সবসে প্যারা হে মুসলমান ভাই ভাই কে মেরে কেন করবে খান খান লড়ে যাবে মমিনী মুসলিম দিন ইসলামের তরে তাজা রকত না ঘাই খেলবে আবেরে লড়ে যাবে মমিনী মুসলিম দিন ইসলামের তরে তাজা আর কত না ঘাই খেলিবে আবিরে মোদের ধর্ম যে ইসলাম মোদের যায় যদি যান মোদের ধর্ম যে ইসলাম মোদের যায় যদি যান মোরা ছাড়েব না কোরআন মোরা ছাড়েব না কোরআন লড়ে যাবে মুমিনি মুসলিম দিন ইসলামের তরে তাজা রক্ত না ঘাই খেলিবে আবিরে লড়ে যাবে মুমিনি মুসলিম দিন ইসলামের তরে তাজা রক্ত না ঘাই খেলিবে আবিরে পড়িয়ে দিলে কোরআন শরীফ শেষ তো হবে না দিলের কথা জিন্দা কোরআন মুছে যাবে না পড়িয়ে দিলে কোরআন শরীফ শেষ তো হবে না দিলের কথা জিন্দা কোরআন মুছে যাবে না বন্ধ করলে মাদ্রাসা তার শিক্ষা থামবে না বন্ধ করলে মাদ্রাসা তার শিক্ষা থামবে না আলেমি হাফেজ তৈয়ারি হবে কমতি হবে না লড়ে যাবে মুমিনি মুসলিম দিনে ইসলামের তরে তাজা রকত না হয় নিবে আবিরে লড়ে যাবে মমিন মুসলিম দিন ইসলামের তরে তাজা রকত না ঘয় খেলবে আবিরে মোদের ধর্ম যে ইসলাম মোদের যায় যদি যান মোদের ধর্ম যে ইসলাম মোদের যায় যদি যান মোরা কোরআন মোরা কোরআন লড়ে যাবে মুসলিম ইসলামের তরে তাজা না খেলবে আবিরে তাজা না খেলবে আবিরে তাজা না খেলবে بأبيرين বিভেদ নাই শান্তি চাই শোনো জনগণ মোর এক বিনতি দুইটি কুসুম হিন্দু মুসলমান বিভেদ নাই শান্তি চাই শোনো জনগণ মোর এক বিনতি দুইটি কুসুম হিন্দু মুসলমান সবাই তোমরা এক আদমের সন্তান সবাই তোমরা এক আদমের সন্তান ভাই ভাই কে মেরে কেন করবে খান খান লড়ে যাবে মুমিন মুসলিম দিন ইসলামের তরে তাজা রক্ত না হয় খেলে যাবে আবিরে লড়ে যাবে মমিনি মুসলিম দিন ইসলামের তরে তাজা রকত না ঘয় খেলবে আবিরে মোদের ধর্ম যে ইসলাম মোদের যায় যদি যান ধর্ম যে ইসলাম মোদের যায় যদি যান মোরা ছাড়িব না কোরআন মোরা ছাড়িব না কোরআন লড়ে যাবে মমিনি মুসলিম ইসলাম খেলবে লড়ে যাবে মমিনি মুসলিম ইসলামের খেলবে আবিরে তাজা রকত না গায় খেলিবে আবিরে না গায় খেলিবে আবিরে